أموالهم ۖ فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيراً وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما الله كان عليما خبيرا صدق الله العظيم এখন এই তেলোয়াতের অনুবাদ করবেন ভাই আরশি কুরাইশি আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিতে চাহেন আর যাহারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তাহারা চাহে যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও মহান আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না কিন্তু তোমাদের পরস্পর রাজি হইয়া ব্যবসা করা বৈধ এবং নিজ দিগকে হত্যা করিও না আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেহ সীমা লঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব ইহা আল্লাহর পক্ষে অতি সহজ তোমাদিগকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলো মোচন করিব এবং তোমাদিওকে সম্মানজনক স্থানে দাখিল করিব যদ্বারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহারও ওপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন তোমরা তাহা লালসা করিও না পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করিয়াছি এবং যাহাদের সহিত তোমরা অঙ্গীকারাবদ্ধ তাহা তাহাদিগকে তাহাদের অংশ দেবে আল্লাহ সর্ববিষয়ের দ্রষ্টা পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাহাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে সুতরাং বিশ্বাসী নারীরা অনুগতা এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহর হেফাজতে উহারা হেফাজত করে স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদিগকে সদুপদেশ দাও তারপর তাহাদের শয্যা বর্জন করো এবং তাহাদিওকে প্রহার করো যদি তাহারা তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না আল্লাহ মহান শ্রেষ্ঠ জজাকাল্লাহ ডক্টর ওতমান আল সিদ্দিকী এবং ভাই আরশি কুরাইশি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন peace TV Bangla Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness doctor Zakir Naik in a battle of words দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় কোথা থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেজন্য ব্যবহার করতে হবে কার দ্বারা থাকার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে Muzaffar bin Mohsin doctor Hafiz A B M Hasbullah Ahmadullah bin Mohammad Dilawar Hossain Shahidullah Khan Madani Abdur Razzak bin Yusuf doctor Abu Bakr Mohammad Zakaria Jahangir আলমের উপস্থাপনা পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষে আজকের এই সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজক এবং কোঅর্ডিনেটর হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয় দশ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্সের দ্বিতীয় দিন এটি আজকের এই সন্ধ্যার আলোচক যিনি ইসলাম এবং কম্পারেটিভ রিলিজনের উপর যুগান্তকারী বক্তা হ্যাঁ তিনি হলেন ডাক্তার জাকির নায়ক যিনি পাবলিক লেকচার শেষে সরাসরি দর্শকদের মধ্য থেকে বিভিন্ন প্রশ্নের গঠনমূলক এবং যুক্তিসঙ্গত উত্তরের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত গত ১৩ বছরে ডক্টর জাকির নায়েক ইন্ডিয়া সহ সারা পৃথিবীতে এক হাজার তিনশোরও বেশি পাবলিক লেকচার দিয়েছেন তিনি সফলতার সঙ্গে অন্যান্য ধর্মের বিখ্যাত পণ্ডিতদের সাথে অনেক সিম্পোজিয়াম এবং ডায়ালগে অংশগ্রহণ করেছেন যেমন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 والصادقين والصادقات والصابرين والصابرات والخاشئين والخاشيات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة أجر عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই লেকচারের টপিকটা হচ্ছে women's right in Islam protected or subjugated Oxford ডিকশনারিতে নারীর অধিকার সম্পর্কে বলা হয়েছে সেই অধিকার যেটা নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান নারীর অধিকার সম্পর্কে অক্সফোর্ড ডিকশনারি এটাই বলছে যে অধিকারগুলো নারীকে সেই অবস্থানে উন্নীত করে যেখানে তার সামাজিক ও আইনগত অধিকার একজন পুরুষের সমান আমি এখানে সেই ধরনের কিছু বিজ্ঞানী আর অভিজ্ঞ তথাকথিত এক্সপার্টদের বিভিন্ন আইডিয়া এবং মন্তব্যের উপর খুব একটা গুরুত্ব দিতে চাচ্ছি না যে তাদের মতে একজন মহিলাকে কিভাবে জীবনযাপন করা উচিত আমি সেগুলোর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব যেগুলো বাস্তবের বিভিন্ন অভিজ্ঞতা এবং ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে কারণ অভিজ্ঞতা আর সামগ্রিক সত্য এই দুটো দিয়েই আমরা কোনো একটা থিওরির সত্যতা যাচাই করতে পারি আমাদের বুদ্ধিমত্তাকেও চেক করে দেখব অনেক সময় আমাদের মনও ভুল বুঝতে পারে সত্যি বলতে একটা সময় ছিল যে সময় পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকেরা তারা ভাবত আমাদের পৃথিবী সমতল যদি আমরা মেনে নেই যে পশ্চিমা মিডিয়া ইসলামে নারীর যে ছবিটা তুলে ধরেছে সেটা সত্যি তাহলে এটাও মেনে নিতে হবে যে ইসলামে নারীরা নিপীড়িত হয় তাদের অধিকারগুলো রক্ষা করা হয় না সত্যি বলতে পশ্চিমা বিশ্ব যে নারী স্বাধীনতার কথা বলে থাকে সেটা একটা ছদ্মবেশ এটা নারীর শরীরকে অবমাননা করে তার সম্মান কেড়ে নেয় আত্মাকে অধপতনে নিয়ে যায় পশ্চিমা সমাজ বলে তারা নারীকে অনেক উপরে তুলেছে কিন্তু আসলে তারা নারীকে নামিয়ে এনেছে উপপত্নীর পর্যায়ে রক্ষিতার পর্যায়ে তারা সমাজের প্রজাপতি ভোগের বস্তু সেক্স মার্কেটিয়ার আর অসুস্থ বিনোদন পিয়াসীদের হাতের খেলার পুতুল আর এসব কিছু লুকানো থাকে আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার পেছনে ইসলাম চোদ্দশো বছর আগেই নারীকে তার প্রাপ্য অধিকারগুলো দিয়েছে তখন ছিল ইয়ামাল জাহিলিয়া অর্থাৎ অন্ধকার আর অজ্ঞানতার যুগ ইসলাম সেই সময় নারীকে প্রাপ্য অধিকার দিয়েছে যদি পেছনে ফিরে ইতিহাস পর্যালোচনা করেন ব্যাবিলনের সভ্যতার ইতিহাস যদি পড়েন সে সময় যদি কোনো পুরুষ কাউকে হত্যা করত তখন সেই পুরুষের বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হতো এরপর যদি আপনারা গ্রিক সভ্যতার ইতিহাস পড়েন তাদের পৌরাণিক গল্পে একটা ক্যারেক্টার আছে তার নাম প্যান্ডোরা সে একজন মহিলা আর তার কারণেই সমাজে সব দুঃখ আর খারাপ জিনিস শুরু হয়েছে গ্রিক সভ্যতায় নারীদের শুধু যৌন সম্ভব আর বিনোদনের কাজে ব্যবহার করা হতো তারপর রোমান সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন রোমানরা যখন সবচেয়ে সভ্য জাতি বলে পরিচিত ছিল সে সময় একজন পুরুষ তার স্ত্রীকে মেরে ফেলতে পারত সেখানেও নারী ছিল ভোগের সামগ্রী নগ্নতা আর অশ্লীলতা ছিল তাদের কমন এরপর মিশরীয় সভ্যতার ইতিহাস পড়লে দেখবেন তারা মনে করত নারী হচ্ছে শয়তানের প্রতীক তারপর কোরআন নাজিল হওয়ার পর আগে আরবের ইতিহাস দেখেন প্রায় দেখা যেত কোনো মেয়ে শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেয়া হতো তবে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করলেন কোরআন নাজিল হওয়ার পর আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের শিক্ষার পর আল্লাহর সর্বশেষ চূড়ান্ত রাসুলের শিক্ষার পর নারীরা প্রাপ্য অধিকার পেল সমাজে তাদের অবস্থান উন্নত হলো চিন্তা করেন সেই অজ্ঞতার যুগেও যেটাকে বলা হতো ইয়ামল জাহিলিয়া সেই সময় আরবরাই ছিল সবচেয়ে অজ্ঞ আর পবিত্র কোরআন নাজিল হওয়ার পর মহিলারা তাদের প্রাপ্য সম্মান পেল এখন ইসলামে নারীর অধিকার সম্পর্কে বলার আগে কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে নিতে চাই বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ২০ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম পৃথিবীর মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ অথবা পাঁচ ভাগের এক ভাগ মুসলিম কিছু মুসলিম সমাজ তারা ইসলামের কাছাকাছি আছে অন্যান্য মুসলিমরা ইসলাম থেকে দূরে সরে গেছে যদি কেউ ইসলামে নারীর অধিকার সম্পর্কে জানতে চায় তাহলে কোনো একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখলে হবে না ইসলামে নারীর অধিকার সেটার ভিত্তি হতে হবে ইসলামের সব খাঁটি উৎসগুলো ইসলামের খাঁটি উৎসগুলো হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ তালা প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব আর সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহি হাদিসগুলি তাহলে ইসলাম ধর্মে নারীর অধিকার এটার ভিত্তি হতে হবে শুধুমাত্র ইসলাম ধর্মের খাঁটি উৎসগুলো অর্থাৎ পবিত্র কোরআন আর নবীজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সহি হাদিসগুলো কোরআনের আয়াতগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না সহি হাদিসগুলো এমন হবে না কোরআন আর সহি হাদিস এদের কথাগুলো কখনোই পরস্পর বিরোধী হবে না তারপরও আমরা দেখি মুসলিম বিশেষজ্ঞদের মধ্যে নারীদের বিভিন্ন অধিকারের ব্যাপারে এখনও অনেক মতভেদ আছে এর প্রধান কারণ হচ্ছে এই বিশেষজ্ঞরা কোরআনের একটা আয়াতের উপর জোর দেন অন্য সবগুলো আয়াতকে ভুলে যান পবিত্র কোরআনের সব কথাগুলোই গুরুত্ব দিতে হবে আর যদি সবগুলো আয়াতকে গুরুত্ব দেন তাহলে বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যাবে একজন সত্যিকারের মুসলিম হোক সে নারী বা পুরুষ তার দায়িত্ব হলো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা বিখ্যাত হওয়া বা উদ্দেশ্য চরিতার্থ করাটা লক্ষ্য হওয়া কারো উচিত না প্রত্যেকটা মুসলিম হোক পুরুষ বা মহিলা তার লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ ও নারী সমান তবে সমান হওয়া মানেই কিন্তু একই রকম এমন না তারা সমান কিন্তু তারা একই রকম না পুরুষ এবং নারী এদের বায়োলজিক্যাল গঠনটাই আলাদা তাদের পার্থক্য আছে পুরুষ আর নারীর বায়োলজিক্যাল গঠন অনুযায়ী তাদের শারীরিক গঠন অনুযায়ী তাদের মানসিক গঠন অনুযায়ী তাদের সামগ্রিক গঠন অনুযায়ী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের আলাদা আলাদা রোল বা ভূমিকা দিয়েছেন অনেক ক্ষেত্রেই এগুলো একই রকম কোনো পার্থক্য নেই কখনো কখনো এগুলোর পার্থক্য থাকে এর কারণ হলো বায়োলজিক্যাল পটভূমিকা শারীরিক পটভূমিকা মানসিক পটভূমিকা সামগ্রিক পটভূমিকা তিনি আমাদের স্রষ্টা তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো There's not a mother in this world who wouldn't give up her own. For the life of her child. There's not a mother in this world who wouldn't be happy to have a home for her family. We're all your homes, we're all your আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান